হারিজ ইবনু উসমান রহমতুল্লাহ আলহী হতে বর্ণিত তিনি নবী সাল্লাহ সাল্লাম এর সাহাবি আবদুল্লাহ ইবনু বুসর রদিল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলেন আপনি কি নবী সাল্লাহ সাল্লামকে দেখেছেন যে তিনি কি বৃদ্ধ ছিলেন তিনি বললেন নবী সাল্লাহ সাল্লাম এর নিম দাড়িতে কয়েকটি চুল সাদা ছিল